দিলের মধ্যে একটা বিদ্বেষ রসুল সাল্লাহ আলি সাল্লামকে সে নাম ধরে পর্যন্ত ডাকত না কারণ মোহাম্মদ ডাকলেই তো প্রশংসা হয়ে যায় মোহাম্মদ মানি তো যার প্রশংসা সবচেয়ে বেশি করা হয় এই ভয়ে যে নামটা উচ্চারণ করলেই তো প্রশংসা হয়ে যায় না চাইলেও প্রশংসা হয়ে যায় এই জন্য সে নামটা পর্যন্ত উচ্চারণ করতো না বলতো মুজাম্মাম মুজাম্মাম প্রশংসার উল্টা বদনাম এত খবিস ছিল ভেতরটা এত নোংরা ছিল তো আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন জাহান নামে আবুল আহাব তো যাবে যাবেই তার বিবি উম্মে জামিল বিন তাহার ইবনে উমাইয়াও যান বলতেছিলাম যে আবুল আহাবের সাথে আবুল আহাবের মতো ওইরকম আরেকটা পান্ডা তো ছিল আবু জাহেল আল্লাহ সুহান তার কথা সুরায় না এনে আবু জাহেলের আবুল আহাবের বিবির কথা কেন আনলেন তো বিষয়টা ক্লিয়ার করেছি আবারও সামনে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য কথাটা আবার উল্লেখ করি যে আল্লাহ সুবাহ এখানে দুই ধরনের জঘন্য মানুষের কথা বলেছেন এক হচ্ছে আবুল আহাবের মতো যারা সরাসরি আক্রমণ করে মূল নেতৃত্ব দেয় আরেক শ্রেণীর মানুষ আছে মূল নেতৃত্বে তো নাই মূল নেতৃত্বে যারা তাদের পক্ষে কাজ করে কোরআনের বক্তব্যগুলো এমনই অবতীর্ণ তো আল্লাহ তালা করেন নির্দিষ্ট বিষয়কে নিয়ে নির্দিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে কিন্তু তার আবেদন তার বক্তব্য তার বিধান এটা তো কেমন পর্যন্ত চলবে আবুল আহাব তো নাই আবুল আহাবের বিবিও নাই এর মানে এটা না যে এই কথাগুলো শেষ কামত পর্যন্ত এর বক্তব্য থাকবে এবং এই টাইপের মানুষও থাকবে ব্যক্তি আবুল আহাব সম্পর্কে সুরা নাজিল হলেও সুরার আবেদন আর বিধান ব্যক্তি আবুল আহাবের সাথে এবং তার বিবির সাথে একান্ত খাস নয় কামত পর্যন্ত যারাই আল্লাহর হাবিবকে গালি দিবেন অথবা যারা গালি দেয় তাদেরকে সাপোর্ট করবে সকলের জন্যই আল্লাহর পক্ষ থেকে এই বিধান যে সে ধ্বংস হবে তার দুনিয়ায় ধ্বংস অনিবার্য আর আখরাত তো বরবাদ জাহান নামে যাবেই যাবে সবার জন্য এটা এই জন্যে সবসময় যে কথাগুলো বলি যে ভাই নামাজ পড়ি না আল্লাহ তালা মাফ করে দিতে পারেন নামাজ পড়ি না আল্লাহ মাফ করে দিতে পারেন গুনাহ করি আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু বিষয় আছে কিছু বিষয় এমন আছে যে রব এত নারাজ হন এত নারাজ হন যে সেগুলোকে আল্লাহ তারা মাফ করেন না ছাড় দেন না ছেড়ে তো দেনই না ছাড়ও দেন না এর মধ্যে একটা প্রসঙ্গ হচ্ছে যে তার হাবিবকে নিয়ে বেয়াদবি করা সাথে তার আপনজন যারা আছে পরিবার রসুল যাদেরকে নিজের পরিবার ভুক্ত বলেছেন ওলামা একরাম সবাই এর অংশ আবুল আহমের বিবি সম্পর্কে রব পরিচয় দিচ্ছেন হাম্মা তাল হাতব ব্যাখ্যাও কিছুটা শুরু করেছিলাম হাম্মালা বলা হয় কুলিকে কুলি আরবিতে খাম্মালা আল হাতব শুকনো লাকড়িয়া গুলো তো আবুল আহাবের বিবির পরিচয় দিচ্ছেন আল্লাহ তালা হাম্মাল তাল হাতব যে শুকনো লাকড়ি বহন করে বেড়াত বা বেড়ায় দুইটাই অর্থ হইতে পারে বেড়াতো বা বেড়ায় এই কথাটা আল্লাহ তালা আবুল আহাবের বিবি সম্পর্কে কেন বললেন মুবাসিরিন এর অনেকগুলো ব্যাখ্যা করেছেন তিনটা ব্যাখ্যা আপনাদের সামনে আলোচনায় প্রয়োজনের জন্য শুধু আনবো অনেক ব্যাখ্যা আছে প্রয়োজনের জন্য শুধু তিনটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা তো এমন যে আবুল আহাবের বিবি একটা কাজ করত রসুলকে বাধাগ্রস্ত করতো যে রাস্তায় আল্লাহ নবী আলি সাল্লাম মসজিদে হারামে যেতেন আবুল আহবের বিবি ওই রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রাখত তো ওই যে মাথায় করে করে কাটা নিয়ে রাখত এই জন্যে তার নাম পড়েছে হাম্মাল আতাল হাতম আবারও কথাটা আমি এই হাম্মাল আতাল হাতব কিন্তু কেবল আবু জাহেলের বিবি না দুনিয়ায় যারাই দিনই কাজে বাধা দিবে এরা সব হাম্মাল আতাল হাতাবের অংশ যে যেভাবেই বাধা দিক কানুন করে বাধা দিক সরাসরি বাধা দিক চক্রান্তে লিপ্ত হোক কোনো কৌশল অপকৌশলের মাধ্যমে দিনই আলোচনা বন্ধ করার চক্রান্ত হোক সব কিছু এই হাম্মাল আতাল হাতাবের আওতাভুক্ত এই জন্যে সবসময় সতর্ক থাকা যে আমার কোনো কাজ যেন এমন না হয় আমার কোনো সিদ্ধান্ত আমার কোনো বক্তব্য যেন এমন না হয় যে এক দ্বারা দিনই কাজ ক্ষতিগ্রস্ত হয় বাধাগ্রস্ত হয় এটা সবসময় মাথায় রাখা আমার কোনো কারণে দিনই কাজ যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমিও কিন্তু ওই হাম্মাল আতাল হাতাবের অন্তর্ভুক্ত হয়ে আবুল আহাবের বিবির সাথে আমার হাসর হব আল্লাহ হেফাজত করুন সবসময় খেয়াল রাখা ভাই আমল কিছু কম করি আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু দিনের জন্য যেন বাধার কারণ আমি না হই অনেক সময় দেখা যায় আমি তো বাধা দেই না কিন্তু যারা দেন তাদের সাথে আমার সুসম্পর্ক এটাও মারাত্মক ভয়ঙ্কর খারাপ যারা বাধা দেয় তাদের সাথে আপনার সুসম্পর্ক থাকবে কেন এটা ইমানের কথা না ইমানের কথা হচ্ছে আমানু ইমানের কথা হচ্ছে মমিন আল্লাহকে সবচেয়ে বেশি মহাব্বত করে গোটা দুনিয়া একদিকে চলে যাক যদি আমার রবের বিরুদ্ধে যায় আমি তাদের সাথে নাই এটা হচ্ছে ইমানের কথা এখন আমার দলীয় সিদ্ধান্ত বলে আমি চুপ থাকবো আমার পারিবারিক সিদ্ধান্ত বলে আমি চুপ থাকব। আমার বন্ধুর অবস্থান দেখে আমি চুপ থাকব। তাইলে বোঝা গেল আমি আমার বন্ধুকে বেশি ভালোবাসি আল্লাহর কাছ থেকে আমি আমার পরিবারকে বেশি ভালোবাসি আমার রবের কাছ থেকে আমি আমার দলকে বেশি ভালোবাসি আমার রবের তুলনায় এটা ইমানদারের বক্তব্য হইতে পারে না ইমানদারের বক্তব্য হবে ইমানদারের চেতনা হবে যে দুনিয়া সব একদিকে চলে যাবে আমি আমার রবের দিকে এটা হবে ইমানদারের কথা শুধু রব না নবীর ক্ষেত্রেও তাই আল্লাহর নবী বলেছেন নবী বলেছেন তোমাদের মধ্যে কেউ কামেল মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার বাবা মা তার সন্তান তার আপনজন সমস্ত মানুষ থেকে আমি নবী যতক্ষণ না পর্যন্ত সবচেয়ে প্রিয় মানুষ হব ততক্ষণ পর্যন্ত সে কামেল মমিন হইতে পারবে না এই মহাব্বতটা দুই রকমের হয় মহাব্বত দুই রকমের হয় একটা হচ্ছে অন্তরের মহাব্বত আর একটা বিবেকের মহাব্বত সন্তানের জন্য অন্তরের মহাব্বত নবীর চেয়ে বেশি রাখতেই পারে কিন্তু ইমানের দাবি সন্তান যখন নবীর মুখোমুখি দাঁড়িয়ে যাবে তখন সন্তানকে ত্যাগ করা মহাপত লাগবে ইমানের দাবি হচ্ছে তাকে ত্যাগ করা হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ কথা শুনেছি আপনাদেরকে তার ছেলে আব্দুর রহমান তখনও মুসলমান হন নাই বদরের যুদ্ধে আসছেন মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য তো যখন পরে মুসলমান হয়েছে তা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে বলতেছে বাবা আমি কিন্তু তোমাকে সুবিধাজনক জায়গায় পেয়ে গেছিলাম চাইলেই শেষ করে দিতে পারতাম কিন্তু আমার অন্তরে মায়া লাগছে তোমার জন্য যে বাবারে মেরে ফেলবো আমি সরে গেছি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু কি জানাইয়া দিলেন যে হায় আমি যদি তোমাকে আমার সামনে পাইতাম আমি তোমাকে ছাড় দিতাম না একদম শেষ করে দিতাম কারণ এটা ইমানের ব্যাপার এটা বাবার সন্তানের ব্যাপার না ইমান যেখানে আসবে সম্পর্কগুলা সেখানে সব পিছনে হটবে ইমানের সম্পর্ক হচ্ছে একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক তাইলে মুমিন নাইলে মুমিন না যখন মুখোমুখি হয়ে যাবে ইমান আর অন্য প্রসঙ্গ যখন মুখোমুখি দাঁড়ায় যাবে তখন ইমানকে প্রাধান্য দেওয়া হচ্ছে মুমিনের কাজ ও ভাই আমি হয়তো দিনই কাজে বাধা দেই না বাধার কারণও হই না কিন্তু এমন কাউকে সাপোর্ট না করা যার দ্বারা দিনই কাজ বাধাগ্রস্ত হয় তাইলে আমিও ওই কাজের অংশীদার হয়ে গেলাম সাপোর্ট কইরা আল্লাহ তাআলার হুকুম হচ্ছে সূরা মায়দা আয়াত 2 ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান নেক কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো অন্যায় আর গুনার কাজে কেউ কাউকে সহযোগিতা করবা না দিল থেকে সাপোর্ট করা এটাও এক রকমের সহযোগিতা আপনাদের সমর্থন পাইয়েই তো তারা মোটা তাজা তাদের এত হিম্মত সমর্থন না থাকলে এরকম সাহস তো করতো না ভাই আল্লাহর হস্তে দুনিয়ার সুবিধা পেছনে ফেলে আল্লাহর হস্তে দিনকে সামনে আনেন দিনকে সামনে আনেন সে যেই হোক যখন দেখবেন আপনার দিনের বিরুদ্ধে তার অবস্থা আল্লাহর হস্তে দিল থেকে তাকে ঘৃণা করা শুরু করেন আল্লাহর রস্তে এটা আপনার ইমানের ব্যাপার যদি দিল থেকে ঘৃণা করতে না পারেন খোদার কসম খায়া বলি কোনো সন্দেহ নাই আপনার ভিতরে নেফাক আছে সমস্যা আছে ইমানে প্রবলেম আছে ইমানের দাবি হচ্ছে ইমানের সাথে যেটাই সংঘর্ষিক হবে ওইটাকে ত্যাগ করে ইমানকে আগায়া দেওয়া ইমান বিষয়গুলোকে আগায়া দেওয়া আল্লাহ তাহলে আমাদেরকে অনিচ্ছাকৃত আমি মনে করি অনিচ্ছাকৃত না বুঝার কারণে এইরকম ভুলগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন হাম্মারাতাল হাতাবের আরেকটা ব্যাখ্যা মুহাসিন ইকরাম যেটা করেছেন সেটা হচ্ছে আবুল আহাবের বিবি আরবরা আরবরা এটা তাদের একটা কথা বলার কথা বাগডোর ছিল যে কেউ যখন একজন আরেকজনের মধ্যে কথা লাগালাগি করে পেঁচ লাগানোর জন্যে সমস্যা সৃষ্টির জন্যে ফেতনা সৃষ্টির জন্যে একজনের কথা মিথ্যা কথা নিয়ে আরেক জায়গায় ছড়ায় তো এগুলা এগুলোকে বলা হয় হাম্মা আলাতাল হাতাপ মানে শুকনো লাকড়ি মাথায় নিয়ে নিয়ে ঘুরে চান্স পাইলে আগুন লাগাইয়া দিবে এই হচ্ছে অর্থ তো আবুল আহমের বিবিকে হাম্মা আলাতাল হাতাব বলার এটাও একটা কারণ যে সে মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে আল্লাহ রসুল সাল্লামের বিরুদ্ধে বদনাম করত বাইরের কেউ আসলে তার সামনে যায় বদনাম করত পাগল জাদুঘর যায়ও না তার কাছে আল্লাহর নবীর প্রচার তো এরাই করছে বিদেশ থেকে মানুষ আসছে যা বলছে এই মক্কায় কিন্তু একটা নতুন পাগলের আবির্ভাব হয়েছে খবরদার তার কাছে যায় না তো সকলের মনের মধ্যে একটা আরবিতে একটা প্রবাদ আছে কথা আছে আলমান আল ইনসান হারিসুন ফিমা মুনিহা মানুষকে যে জিনিসে বাধা দেওয়া হয় সে ওইটার প্রতি আকৃষ্ট হয় তো মানুষকে যখন বলা হতো সে পাগল যায় না তো মানুষের দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা দেখি তো পাগলটা কেমন কি সমস্যা তো গিয়েই তো মুসলমান হয়ে যেত হারে এটা তো জাতের পাগল সোহান আল্লাহর পাগল আবুল আহমের বিবি এই কাজটা করতো মিথ্যা কথাগুলো ছড়ায়া ছড়ায়া আল্লাহ নবীর বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করত আবুল আহাবের বিবি নাই তার মানে এইটা না যে এই আয়াতের ব্যাখ্যা আয়াতের বক্তব্য শেষ হয়ে গেছে ও সাংবাদিক ভাইরা ব্যাপকভাবে আমি তো এই কথাটা বলবো না আমাদের জানাশোনা আলহামদুলিল্লাহ বহু দিনদার সাংবাদিক আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে আমার এক মুরব্বীও আছেন অনেক বড় মানুষ দীর্ঘদিন প্রেস ক্লাবের দায়িত্ব পালন করেছেন যিনি সবাইকে তো আমি বলতে পারবো না কিন্তু কিছু ভাই তো এমন আছে যে আগে কালার একটা পর্যায়ে ছিল হলুদ সাংবাদিকতা বলতাম আমরা এখন মনে হয় এটা এত জঘন্য হয়ে গেছে যে হলুদের জায়গায় কালো লেখার একটা সময় আসছে এখন আর হলুদ পর্যন্ত নাই সাংবাদিকতা এখন আর হলুদ পর্যন্ত নাই এখন একদম কুৎসিত কালো সাংবাদিকতা শুরু হয়েছে সবচেয়ে বেশি হচ্ছে ইমানদারদের বিরুদ্ধে ইমান প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একটু কোন রকম কিছু আঁচ করতে পারলেই বিশাল করে একটা দুনিয়াময় ছড়াইয়া দেওয়ার এক গভীর চক্রান্ত চলছে এগুলা এরা ওই হাম্মাল আতাল হাতাব আবুল আহাবের বিবির সাথে এদের সম্পর্ক আমরা দেখেছি আপনাদেরকে শেয়ার না করলে কাকে করব আপনারাই তো আমাদের আপনজন দিনদার আপনারা তো জানেন না বিষয়গুলো এভাবে চিন্তাও করেন না আমরা দেখেছি এক নারী সাংবাদিক নাম বললে এমন কেউ নাই চিনবেন না সেই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলোতে যায়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যারা জিজ্ঞেস করে ভিডিও করতেছে সংবাদ প্রচার করতেছে যে তোমরা জাতীয় সঙ্গীত কেন গাও না পতাকা কেন উঠাও না ছাব্বিশে মার্চ কি ষোলোই ডিসেম্বর কি বললে অনেকের কষ্ট লাগবে কিন্তু টেলিভিশনের ওই ভিডিও ফুটেজ তো আমার কাছে আসছে আমরা দেখেছি একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারের পাশে সাংবাদিকরা যে যখন তথাকথিত সুশীলদের সন্তানদেরকে জিজ্ঞেস করেছে একুশে ফেব্রুয়ারি মানে কি কি বুঝায় একুশে ফেব্রুয়ারিতে আপনারা দেখে থাকবেন বলেছে একুশে ফেব্রুয়ারি দেশের জন্য কিছু মানুষ জীবন দিয়েছিল সেই জন্যে একুশে ফেব্রুয়ারি এরা তো উচ্চশিক্ষিত ইংলিশ মিডিয়াম সব শেষ করে লেভেল সব শেষ করছে এখন একুশে ফেব্রুয়ারি মানে হচ্ছে দেশের জন্য কিছু মানুষ জীবন দিয়েছিল এই জন্য আসছে এগুলো তো ওইভাবে ফলো করে প্রচার হয় না প্রচার হয় প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররা সে একুশে ফেব্রুয়ারি চিনে না ষোলো ডিসেম্বর চিনে না ছাব্বিশে মার্চ কি চিনে না জাতীয় পতাকা কেন উঠায় না সে জানে না রবীন্দ্রসঙ্গীত কেন গাওয়া হয় না সে জানে না এটা বিশাল কিছু হয়ে গেছে দেশপ্রেম নিয়ে প্রশ্ন করেছেন আরে ভাই গালি দেন গালি দেন অপবাদ দিয়েন না বড় কষ্ট লাগে ওলামা একরামকে যখন কেউ অপবাদ দেয় বড় কষ্ট লাগে দেশকে আপনি যতটা ভালোবাসেন আমি হলফ করে বলতে পারি যার মধ্যে ইমান চেতনা যত বেশি তার মধ্যে দেশপ্রেম তত বেশি কত ভালোবাসেন আপনি তো কেন উত্তরবঙ্গ নিয়ে একটা রিপোর্ট নাই আপনাদের আমাদের উপর তো হুমকি আসে ধমকি আসে তারপরে তো বলি কারণ দেশকে ভালোবাসি উত্তরবঙ্গ নিয়ে কেন রিপোর্ট করেন না হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানাইয়া কি চক্রান্ত চলছে বলে খ্রিস্টান বানাচ্ছে তাতে কি কিসের চক্রান্ত আপনি কি ইতিহাস পড়েন না পূর্ব তিমিরোর ইতিহাস পড়েন নাই দক্ষিণ সুদানের ইতিহাস পড়েন নাই এই উপমহাদেশে ইংরেজ শাসনের ইতিহাস পড়েন নাই তারা কিভাবে ঢুকেছিল পরবর্তী কি রেজাল্ট কি আসছিল ইতিহাস কি পড়েন নাই ইতিহাস তো কথা বলে ইতিহাস কথা বলে ইতিহাস তো আমাদেরকে সচেতন করেছে সতর্ক করেছে যে এরা তো এইভাবেই ঢুকে কখনো ব্যবসায়িক হিসেবে কখনো সেবক হিসাবে কখনো ধর্মপ্রচারক হিসেবে ঢুকে হিতাকাঙ্ক্ষী আমাদের ঢুকে ঢুকে ঢুকে ঢুকে বিশাল বিশাল অঞ্চল শুধু কিনছে কিনছে জমি জায়গা সব কিনছে যার মূল্য দশ টাকা ৩০ টাকা দিচ্ছে কৃষককে সে খুশি শত শত মানুষকে বেতন দিয়ে দিয়ে এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে ধর্ম প্রচারের জন্য আমাদেরকে পুলিশ ডেকেছিল দিনাজপুর এক জায়গায় পার্বতীপুর সমস্যা কি আমাদেরকে জিজ্ঞেস করে সমস্যা কি দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ায় দিন প্রচার হচ্ছে মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়ায় দিন প্রচার হচ্ছে বিভিন্ন মাধ্যমে গোটা দুনিয়ায় ইসলাম প্রচার হচ্ছে তো খ্রিস্ট ধর্ম বাংলাদেশে প্রচার হইলে সমস্যাটা কি কত মোটা মাথার হলে আর নিজের দিন আর সম্পর্ক দিন আর শরিয়া সম্পর্কে কতটা অজ্ঞ হলে এইরকম কথা এইরকম বক্তব্য আসতে পারে জানেন না আপনি দুইটা পার্থক্য বুঝেন নাই তাই না আপনি হতভাগা মুসলমান আপনি আপনার দিনকে চিনেন নাই খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য তাদের নৈতিক কোনো অধিকার নাই কেন কারণ আল্লাহ তারা কোন নবীকে কোন নবীকে আল্লাহ তারা সারা দুনিয়ার জন্য পাঠান নাই আমাদের নবী ছাড়া সমস্ত নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট অঞ্চল নির্দিষ্ট গোত্র এই তিনটা জিনিসের সমন্বয় ছিল প্রত্যেকটা নবীর ক্ষেত্রে প্রত্যেকজন নবীর ক্ষেত্রে এই তিন জিনিসের সমন্বয় ছিল সময় নির্ধারিত কৌম নির্ধারিত অঞ্চল নির্ধারিত আল্লাহ নবী সাল আলী আসাল্লামের ক্ষেত্রে এই সবগুলাই খোলা সময় নির্ধারিত নাই কেমন পর্যন্ত এই দিন শেষ দিন কমপ্লিট আল্লাহ বলতেছেন আজকে দিন কমপ্লিট নতুন কোন দিনের আর প্রয়োজন নাই আমার দিন তো কেমন পর্যন্ত দিন আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওমা ইল্লা রহমাতাল্লিল আলামিন আপনি গোটা জাহানের জন্য রহমত আল্লাহর নবী গোটা জাহানের নবী আরব আজম নেই আরব অনারব নেই আল্লাহ নবী বলেছেন গোটা দুনিয়ার জন্য আমার নবী নবী আমার দিন তো গোটা দুনিয়ায় প্রচার করার জন্যই তো আল্লাহ তালা আমার দিন পাঠাইছেন আমি তো আমার দিনকে গোটা দুনিয়ায় প্রচার করবে খ্রিস্ট ধর্মকে আল্লাহ তালা গোটা দুনিয়ায় প্রচারের জন্য পাঠান নাই হাজরত ইসা আলী ইসলামকে আল্লাহ গোটা দুনিয়ার জন্য নবী পাঠান নাই বানান নাই বাংলাদেশের জন্য হজরত ইসা আলী সাল্লাম নবী নন আমরা তাকে নবী বিশ্বাস করি তিনি একজন নবী ছিলেন কিন্তু তিনি বাংলাদেশের নবী না বলে এই কথা কোথেকে বলেন হ্যাঁ এই কথা তো আমরা আমাদের দলিল দিয়েই বলি তাদের বিকৃত বাইবেলের মধ্যে ওই কথা লেখা আছে হজরত ইসা আলাইসাল্লাম বলেছেন আমি ওই বনি ইসরায়েলের ওই নির্দিষ্ট মেশ যে এলাকা যে কম গুত্র এদের জন্য আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন এটা তো হজরত ইসা আলাইসাল্লামের নিজের বক্তব্য ঈসা আলি সাল্লাম হজরত রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের আগ পর্যন্ত নবী ছিলেন নির্দিষ্ট সময় অঞ্চল ছিল নির্দিষ্ট কোন ছিল নির্দিষ্ট ভিন্ন কমের কাছে ঈসা আলাইসাল্লামের ধর্ম প্রচার করা যাবে না আল্লাহ পাঠান না ঈসা আলাইসাল্লামকে তার জন্য কিন্তু আমাদের নবী তো ব্যতিক্রম আলহামদুলিল্লাহ আমাদের নবীকে আল্লাহ তারা গোটা দুনিয়ার জন্য পাঠাইছেন কাজে আমার দিন আমি গোটা দুনিয়ায় প্রচার করবো এটা আমার নৈতিক অধিকার আপনার তো অধিকার নাই কাজে বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করা এটা খ্রিস্ট ধর্মের সাথেই তো সাংঘর্ষিক আমি তো বলবোই খোদ তাদের ধর্মীয় কিতাবের সাথেই তো এই বক্তব্য সাংঘর্ষিক এই মোটা কথাটা যারা বুঝে না তারা তার দিনকেই চেনে নাই সে নিজে নিজের দিনকেই চেনে নাই সে ইসলামই বুঝে নাই ইসলাম কি জিনিস ইসলাম আন্তর্জাতিক ধর্ম অন্য কোনো ধর্ম আন্তর্জাতিক ধর্ম না এগুলো নিয়ে তো রিপোর্ট করো না দেশপ্রেম দেশপ্রেম করো এগুলো নিয়ে তো রিপোর্ট করো না তোমাদের কলম তখন বন্ধ জবান বন্ধ কারণ নুনের লবণের একটা প্রভাব তো আছে নুন খাইলে গুণ তো কিছু গাইতে হয় লবণের প্রভাব তো আছে হয় নুন খাও তাদের গুণ গাও অথবা আত্মমর্যাদাহীন নুনও পাও না তাদের বিরুদ্ধেও যাও না আর নুন পাইলে তো বিরুদ্ধে না যাওয়ার একটা যৌক্তিক কারণ আছে যে নুন খায় যেহেতু চুপচাপ হয় এটা অথবা নুনের ভাগও পাও না কিছু বলো না মানে আত্মমর্যাদাহীন পার্বত্য অঞ্চলের কি অবস্থা এগুলা নিয়ে তো রিপোর্ট করো না কিছুদিন আগে বিজেপির নেতা যখন বললেন বাংলাদেশ দখল করা দরকার তখন তো কথা বলো না কিসের দেশ প্রেম তোমার কত বড় কথা এটা আমার দেশকে দখল করতে আসবে বক্তব্যের তো প্রচন্ড প্রতিবাদ হওয়া উচিত ছিল কোথায় মিডিয়ারা মিডিয়া কর্মী কোথায় আজকে কেন এই বক্তব্যর প্রতিবাদ হলো না আজকে এই একই বক্তব্য যদি পাকিস্তানের কেউ বলতো কি অবস্থা হইত যেই বলুক এর প্রতিবাদ হওয়া উচিত প্রচন্ড প্রতিবাদ হওয়া উচিত জানায় দেওয়া উচিত আমরা স্বাধীন চেতা জাতি কারো গোলামির জন্য এই দেশ স্বাধীন হয় নাই জানায় দেওয়া উচিত আহ্বান করা উচিত আস ক্রিকেট মাঠের নখ আর দাঁত ছাড়া বাঘ ওই ওই টাইগার দেখছো খালি না যাদেরকে হারাইতে তোমাদের তেরো জন লাগে এগারো জন খেলোয়াড় দুইজন আম্পায়ার ওগুলো মনে করছো ইমানদার মানুষরা এদেশে এখনো আছে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেবন্দির রোহানি সন্তানরা এখনো এই জমিনে আছে দেশ দখল করবা একটারও পালাইতে দেওয়া হবে না আইসা আইসা দেখো আইসা দেখো ইমানকে যেমন ভালোবাসি এই জমিনকেও ভালোবাসি এই জমিনকে দখল করবা এত সোজা এই দেশের মানুষ নৌকায় ভোট দেয় ধানের শেষে ভোট দেয় লাঙ্গলে ভোট দেয় ভোট কেন্দ্রে তো তারা শতটা বিভক্ত দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নাই গুটি দু একটার এই উৎপাত আমরা বুঝি সামান্য ফু দিলে ফুটকার দিলে উড়ে যাবে এদের কোনো পাত্তা পাওয়া যাবে না আমাদের এত বিভক্তি দেখে মনে করছে আমরা শেষ জাতি হিসাবে আমরা এক সবাই দেশকে ভালোবাসি আলহামদুলিল্লাহ কোনো সুযোগ নাই সাহস থাকলে আসবে কথাগুলো আমাদের বলার কথা ছিল না কথাগুলো আপনাদের বলার কথা ছিল আমরা তো শুধু দিনের কথাগুলি বলতে চাই সব কিছুই কি আমরা চিন্তা করব। দেশ নিয়েও আমরা চিন্তা করব। এখন তাই হয়েছে দেশপ্রেমিক মানুষ ইমানদার মানুষদেরকেই দেশের চিন্তা করতে হয় বড় আফসুস আর কষ্ট লাগে দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে অথচ মিডিয়াগুলো চোখ কেন চোখ জিজ্ঞাসা আমাদের দিনদারদের সামান্য ত্রুটি পাইলে এত বিশাল বানায় ফেলো অথচ আজকে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠছে সেখানে কোনো কথা নাই ও ভাই এই উভয় চেতনা প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে লালন করা উচিত ইমানই চেতনা ইমানের বিষয়ে আমার সাথে কোনো আপোষ নাই দেশপ্রেম নিয়েও কোনো আপোষ নাই এই দুয়ের বিরুদ্ধে যার অবস্থান হবে প্রত্যেকটা ইমানদারের তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ অবস্থান দাঁড় করাতে হবে প্রত্যেকটা মানুষ এখানে কোনো দল নেই আপনি কোন দলে ভোট দেন সেটা আপনার অন্য বিষয় এটা নিয়ে আমার কোনো কথা নাই আমি এই বিষয়ে কথাই বলবো যাকে মনে চায় তাকে ভোট দেন আপনার আপনার যাকে মনে চায় তার দ্বারা দেশের লাভ হবে আমার দিন ক্ষতিগ্রস্ত হবে না যাকে মনে চায় আপনার দলের চিন্তা করে লাভ নাই ব্যক্তি দেখেন কাকে দিলে আপনার এলাকার উপকার হবে আপনার দিন ক্ষতিগ্রস্ত হবে না মানুষ শান্তিতে থাকবে আপনি দেন তাকে ভোট দেন এগুলো নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু দেশপ্রেম তো প্রত্যেকটা নাগরিকের দিলের মধ্যে লালন করা উচিত ইমান প্রেম এটা আগে সবার আগে ইমান সবার আগে যে আমার ইমানের বিষয়ে কারোর সাথে আপোষ নাই স্বাধীন দেশ আল্লাহ তালা দিয়েছেন এটা আমার জন্য এক বড় নিয়ামত আমি কথা বলতে পারি স্বাধীনভাবে এটা আমার জন্য অনেক বড় নিয়ামত এই নিয়ামত কেউ ছিনিয়ে নিতে আসলে আমি তো আমার নিয়ামতকে ছিনিয়ে নিতে দিব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতেছিলাম হাম্মা আলাতাল হাতাবের ব্যাখ্যা মিডিয়া কর্মীরা যদি উল্টা পাল্টা রিপোর্ট করেন মিথ্যা রিপোর্ট একজনকে গায়ল করার জন্য মিথ্যা রিপোর্ট যদি করেন ও ভাই আপনিও কিন্তু আবুল আহাবের বিবির অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনিও হাম্মা আতাল হাতাবের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আবুল আহাবের বিবির যে পরিণতি আপনার জন্য একই পরিণতি অপেক্ষা করতেছে নিশ্চিত থাকেন আল্লাহ হেদায়ত দিক আল্লাহ হেদায়ত দিক আমরা তাদের দুশ্মন না কারো দুশ্মন না আমরা মূল বিষয়টা হয়তো বুঝছে না বুঝতে পারছে না এই জন্যই বলছি হাম্মায়াতাল হাতাবের আরেকটা ব্যাখ্যা হচ্ছে মুবাসিন ইকরাম বলেন আল্লাহ তালা ওই ব্যবস্থা করবেন জাহান নামে আবুল আহাবের বিবি আবুল আহাবের আগুন জ্বালানোর জন্য নিজেই ইন্ধন মাথায় করে করে আইনে ফেলাবে আল্লাহ তালা এটা একটা ব্যবস্থা রেখেছেন দুনিয়ায় অনেক উদাহরণ আছে যে আমার আপনজনকে যারা কষ্ট দিবে আমি তাদের আপনজনকে দিয়েই তাকে সাহস্তা করব হিসাবটা সোজা আমার আপনজনকে যারা কষ্ট দিবে আমি তাদের আপনজনকে দিয়েই তাদেরকে সাহস্তা করব। আবুল আহাব আল্লাহর আপনজনকে কষ্ট দিয়েছে আল্লাহ তালা তার আপনজন বিবিকে দিয়া আল্লাহ তালা জাহান নামে তার শাস্তির ব্যবস্থা করবে এটা শুধু জাহান নামের খবর বলতেছি না এটা দুনিয়ারও খবর দুনিয়ায় এর ভুরি ভুরি উদাহরণ আমাদের সামনে যে যারাই দিনের বিরুদ্ধে দাঁড়িয়েছে দিনদার মানুষকে কষ্ট দিয়েছে আল্লাহ তারা তার আপনজনকে দিয়েই তাকে সাহস্তা করেছে স্পষ্ট এটা আমাদের কাছে ঐতিহাসিক এক উদাহরণ তো আছেই পারস্য সম্রাট খসরু পারভেজ রসুলের সময়ের পারস্য সম্রাট আল্লাহ রসুল সাল্লামের সাথে চরম বেআরি করছে রসুল দাওয়াতের চিঠি পাঠাইছেন চিঠিগুলো টুকরা টুকরা করেছে আল্লাহ রসুল বদয়া করছেন শেষ হয়ে যাবে শেষ হইস তো খসরু পারভেজ তার ব্যক্তিত্বে লাগছে যে আমারে দাওয়াত দেয় কত বড় সাহস এর গ্রেফতার করতে হবে তো তখন পারস্যের অন্তর্ভুক্ত ছিল ইয়ামান ইয়ামান পারস্য সম্রাটের হ্যাঁ, সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তখন ইয়ামানের গভর্নর ছিল বাজান খসরু পারভেজ ওই বাজারের কাছে চিঠি পাঠাইছে যে তোমার থেকে মদিনা কাছে পারস্য ওই অঞ্চল থেকে ইয়ামান তুলনামূলক মদিনার কাছে এটা হচ্ছে পারস্যের বর্ডার ইয়ামান যে যেহেতু তোমার কাছে কাছে তুমি মদিনা থেকে মদিনার নবী আরবের যে নবী মোহাম্মদ তাকে গ্রেফতার করার ব্যবস্থা করো বাজান দুইজন লোক পাঠাইছেন দুধ রসুলকে গ্রেফতার করে আনার জন্য কি সহজ হিসাব দুনিয়ার মানুষ এমনই মনে করে মৌলবীদেরকে মনে করে দুনিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল শ্রেণী এটা ব্যক্তিগত বিষয়ে দুর্বল আসলেই দুর্বল কিচ্ছু বলে না কিন্তু ইমানই বিষয়ে মৌলবীদের চেয়ে শক্ত দুনিয়ায় কেউ নাই মনে রাখেন কথাটা আপোষ নাই আপোষহীন ইমানের বিষয়ে ব্যক্তিগত অনেক সমস্যা থাকতে পারে হাজারো সমস্যা একজন মানুষের ব্যক্তিগত থাকতে পারে ইমানের বিষয়ে কোনো আপোষ নাই তারাও মনে করছে রকম দুইজন পাঠায় গ্রেফতার করে নিয়ে আসবে পারস্য সম্রাট পাঠাইছে শুনলেই তো শেষ হয়ে যাবে ভয়ে অস্থির আহা ইয়ামান থেকে দুইজন দূর যখন মদিনায় পৌঁছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সামনে যায় হাজির রসুলকে দেখেই তো তাদের কলিজায় পানি নেই এটা রসুলের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মজেজা ছিল আল্লাহ রসুল বলেছেন নসির তু রোদ আল্লাহ আমাকে রোদ দিয়ে সাহায্য করেছেন রোদ রোদ মানে কাউকে দেখলে ভয় লাগা আরে বাপরে তো ভয় তো বাঘকেও মানুষ পায় হিংস্র জীব জন্তুকেও তো মানুষ ভয় পায় তো রসুলকে দেখেই ভয় পাওয়া এটা কি রসুলের হিংস্রতার কারণে না ওই রোগ শব্দটাই ভিন্ন জিনিস আপনারা তো আরবি অনেকে জানেন না এই জন্য ওইটা ওইভাবে বুঝবেন না একটু বুঝেন জিনিসটা একটা হচ্ছে আতঙ্কের ভয় এ আমার ক্ষতি করবে এই এক ভয় যে এ আমার ক্ষতি করবে এই এক ভয় আর এক ভয় হচ্ছে যে আমি যদি তার সাথে কোনো রকমের অসদাচরণ করি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব এই এক ভয় ওস্তাদের সামনে মানুষ ভয়ে থাকে পিটানুর চেয়ে বেশি ভয় হচ্ছে বদয়া লাগবে আমাদের অবস্থা আমরা মাদ্রাসায় যারা পড়ি পড়েছি আমাদের অবস্থা হচ্ছে ওস্তাদের সাথে একটু বেয়াদুবি হইলে আমি শেষ হয়ে যাব বাবা মার সাথে একটু বেয়াদুবি হইলে আমি শেষ হয়ে যাব সবসময় একটা আতঙ্কে থাকতাম ভয়ে থাকতাম আল্লাহ না জানি কোন বেয়াদুবি হয়ে যায় আব্বা তো খুব রাগি ছিলেন আপনারা জানেন পুরান যারা ছিলেন খুব রাগি ছিলেন এমনও সময় গেছে মাসকে মাস আব্বার সাথে সাক্ষাৎ নয় মাদ্রাসা থেকে আসতাম গেট নক করতাম এই বাসায় থাকতাম মসজিদের আম্মা দরজা খুললে আস্তে আস্তে ঢুকতাম আব্বা কই বলে দরজা আটকাইছে আম্মা দরজা আটকায় রাখি তারা ভয়ে ঢুকি না আস্তে চিপা দেয়া ঢুইটা আবার বের হওয়ার সময় দরজা চিপা দেওয়া দেখতাম আব্বা কি করে শুয়ে আছেন আস্তে করে বের হয়ে যেতাম ভয় ভয় আল্লাহ রাগী মানুষ কখন কোনটা উল্টা পাল্টা হইলে রাগ হয়ে যাবে চুল দেখে রাগ হয়ে যায় না কি টুপি দেখে রাগ হয়ে যায় না জামা দেখে রাগ হয়ে যায় আলো খেয়ে যায় ভয়ে ভয়ে আসতাম এটা হচ্ছে রোগ রোগ মানে আতঙ্কের ভয় না যে সে একটা হিংস্র মানুষ তার হিংস্রতা আমার উপর প্রকাশ পাবে এই ভয় না সে অনেক বড় মানুষ তার সাথে কোন রকমের বেয়াদবি হয়ে গেলে আমি নিজেই বিপদে পড়ে যাব এটা হচ্ছে রোগ আল্লাহ তালা নবীদেরকে রোগ দান করেছিলেন আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি বহু শত শত মাইল দূর থেকে ওই রোগের প্রভাব আল্লাহ তালা ফালাইতেন কাফেরদের দিলের মধ্যে অজানা এক আশঙ্কা ভয় আতঙ্ক ভিতরে কলিজার মধ্যে কাপন সৃষ্টি করত এটা আল্লাহ তালার পক্ষ থেকে রসুলের জন্য এক বড় সাহায্য রসুল নিজে বলেছেন নুসির তুবির রোদ আল্লাহ আমাকে রোদ দিয়া সাহায্য করেছেন চেহারাটা দেখলেই ভয় লাগত তো ওই ইয়ামান থেকে যে দুইজন দূর গেছে রসুলকে গ্রেফতার করার জন্যে মসজিদ নবী আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করে রিওয়ায়ত আসছে এরকম কাঁদতেছেন আর বলতেছেন আমাদেরকে পাঠাইছে আপনাকে ধরে নেওয়ার জন্য নিজেরা কাঁদতেছে আর বলতেছে আমাদেরকে পাঠাইছে ধরে নেওয়ার জন্য আল্লাহ রসুল মুস্কি হেসে দিয়েছেন তাদের অবস্থা দেখে ধরে নিতে আসছ তোমাদের এই অবস্থা কেন তো আল্লাহ রসুল নিজের আখলাদ দেখাইছেন যে ঠিক আছে ধরে নিও আজকে বেড়াও আজকে বেড়াও কালকে ধরে নিয়ে নিতে চাইলে তো তাদেরকে মেহমানদারির আয়োজন করে খেদমত চেদমত যা যা দরকার করা হয়েছে পরদিন সকালবেলা আল্লাহ রসুল সাল্লাম এসে বলতেছে যে তোমরা চলে যাও সিদ্ধান্ত যেটা আসছিল আমাকে ধরার ওই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে তারা তো আশ্চর্য হয়ে গেছে কে সিদ্ধান্ত পরিবর্তন করলো কে খবর পাঠাইল কিন্তু ওইটার মাথায় আনে না যেই না আল্লাহ রসুল বলছেন সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে তারা তো সাথে সাথে জি জি কারণ তারা তো চাচ্ছে কোন রকম বাঁচার জন্য যেই শুনছে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে খুশি হয়ে গেছে জি জি আমরা তাহলে চলে যাই চলে গেছি ইয়ামানে যায় গভর্নর বাজান কি বলছে যে শুনলাম সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে কে বলছে ওই নবী মোহাম্মদ বলছে তাই তো মিথ্যা কথা বলে না শুনছি কথা তো সত্যিই হবে কিন্তু কে সিদ্ধান্ত চেঞ্জ করলো আমি তো করি নাই এর মধ্যেই দেখতেছে পারস্যের দিক থেকে দ্রুতগামী ঘোড়া দেয়া কোনো একজন আসতেছে তো তারা দেখেই বুঝছে যে নিশ্চয়ই কোনো একটা নতুন সিদ্ধান্ত আসতেছে সম্ভবত যেহেতু মোহাম্মদ বলছে ঠিকই পারস্য থেকে দূত আসছে এসে বাজানকে বলতেছে যে আপনাদের জন্য নতুন যতগুলো সিদ্ধান্ত ছিল সমস্ত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে কে করলো বলে গত গতকাল খসরু পারভেজকে তার সন্তান শেরওয়া খসরু পারভেজের সন্তান শেরওয়া তার বাবাকে আটক করে হত্যা করে বাবার সিংহাসনে নিজে বসে পিছনের সমস্ত সিদ্ধান্ত স্থগিত করে দিচ্ছে আল্লাহ তালা দেখাইছেন হাম্মা আল্লাহ তাল হাতাব আবুল আহাবের বিবি নিজে লাকড়ি বহন করে করে স্বামীর আজাবের ব্যবস্থা করবে আল্লাহ দেখাইছেন আমার আপনজনকে যারা কষ্ট দিবে আমি তাকে তার আপনজন দিয়ে সাহস্তা করবো খসরু পারভেজ আল্লাহর নবীর সাথে বেয়াদি করেছেন আল্লাহ তারা দেখাইছেন তুই আমার আপনজনের সাথে বেয়াদি করেছিস আমি তোর আপনজন শেরওয়া তোর সন্তানকে দিয়েই তোর সাহস্তা করব দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তালা মেসেজ পাঠায় দিচ্ছেন কাম পর্যন্ত এই মেসেজ চলবে যারাই আমার আপনজনের সাথে বেয়াদি করবে তাদের সাথে আমার যুদ্ধ ঘোষণা হাদিসে আসছে আল্লাহ রসুল আল্লাহ তালা আল্লাহ তালের বক্তব্য রসুল জানাই দিচ্ছেন মান আজ আলী তুহু আল্লাহ বড় ভয়ঙ্কর কথা আল্লাহ বলেন যে আমার আপনজন এর সাথে একে কষ্ট দিবে আমার আপনজনকে যারা কষ্ট দিবে আল্লাহ বলেন ফকত আজম তুহু বিল হর আমি তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম নজুবিল্লাহ কত ভয়ঙ্কর কথা আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন অথচ আমরা কত অবলীলায় খুব কত সহজে একজন দিনদার মানুষকে গালি দিয়ে দিই একজন দিনদার মানুষের বিরুদ্ধে আমার অবস্থান পরিষ্কার ক্লিয়ার করে দেয় আল্লাহ নবীর বিরুদ্ধে যাদের অবস্থান তাদেরকে সাপোর্ট জানা যায় কত সহজে কাজটা করি অথচ বিষয়টা আসলে কত ভয়ঙ্কর শেষ আয়াত ফিজি দিহা হাবলুম মিন আল্লাহ তালা বলতেছেন আবুল আহাবের বিবির গলায় মাসাদ হচ্ছে খেজুরের ছিলকা দিয়ে আরবরা খুব শক্ত করে পেঁচিয়ে পেঁচিয়ে একটা রশি বানাত এটাকে বলে মাসাদ খুব শক্ত রশিটা আমি ওই যে সদরঘাটে যাই একদিন জিনিসটা দেখে আমার মনে হয়েছে এটাই মনে হয় মাসাদের উদাহরণ ওই যে বড় বড় লঞ্চগুলো দেখছি এরকম মোটা মোটা রশি দিয়ে আমি রাখে এইরকম মোটা রশি বাপরে বলে এটাই মাসাদ শক্ত হয় খুব শক্ত মজবুত আল্লাহ বলতেছেন আবুল আহাবের বিবির গলার মধ্যে ওই শক্ত রশি ঝুলানো এটার কি অর্থ এটার অর্থ একটা হচ্ছে এটা যে শক্ত রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে মোটা চেইন করতে একটা আবুল আহাবের বিবি মাস্তান আমাদের অনেক পুরুষরা আছে এরকম ছেলেরা আছে মাস্তানির এটাও একটা নিদর্শন মোটা চেন লাগাবে হাতে মোটা চেন গলায় ব্রেসলেট পরে কানের মধ্যে লাগায় এটা তো ইবলিসের চ্যালেঞ্জ ছিল একটা সুরা নিসা একশো উনিশ নম্বর আয়াত ইবলিসের চ্যালেঞ্জ ছিল ওয়ালা আমুরান্নাহুম ফালাইউবাত্তিকুন্না আযান আল আনআম আল্লাহ আমার চ্যালেঞ্জ আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে আর এখনকার যুবকরা শয়তানকে জানায় দিছে ওস্তাদ আপনার থেকেও আমরা আগায় গেছি আপনি তো আল্লাহকে জানাইছিলেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবেন ওইটা তো বহুত পরে আমরা এখন নিজেদের কান ছিদ্র করা শুরু করছি এখন পোলাপাইন শয়তানকেও ছাড়াই গেছে আল্লাহ তো এই জন্যই বলেছেন যে আমি তো আগেই বলছি যার দিলের মধ্যে অনুভূতি নাই দিনই অনুভূতি নাই ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ বলেছেন দিল দিয়েছিলাম বুঝার জন্য বুঝে নাই কান দিয়েছিলাম শোনার জন্য শুনে নাই চক্ষু দিয়েছিলাম দেখার জন্য দেখে নাই দিন এল অর্জনের জন্য যতগুলো মাধ্যম শক্তিশালী সমস্ত মাধ্যমগুলো আমি তাকে দিয়েছি তারপরেও সে আমাকে চেনে নাই আল্লাহ বলেন তাইলে তুই তো চতুষ্প জন্তুর মতো এরপর আল্লাহ বলতেছেন বালহুম আদাল চতুষ্পদ জন্তুর চেয়েও তুই নিকৃষ্ট চতুষ্পদ জন্তু তো মালিকের অনুগত হয় আমরা মালিকের অনুগত বুঝানোর জন্য আমাদের বড় দুর্ভাগ্য এটা আমাদের বড় মানুষের জন্য বড় দুর্ভাগ্য মালিকের অনুগত বুঝানোর জন্য আমাদেরকে নিকৃষ্ট প্রাণী কুকুরের উদাহরণ টানতে হয় যে কুকুর দেখো না মালিকের কত অনুগত আহা যে সিফত হওয়া দরকার ছিল আমাদের যে গুণ হওয়া দরকার ছিল উত্তম সৃষ্টি মানুষের সেই মানুষকে বুঝানোর জন্য কুকুরের উদাহরণ টানতে হয় কত দুর্ভাগ্য আমাদের তাহলে বলেন জীব জন্তু তো মালিকের অনুগত হয় তুই তো তোর মালিকের অনুগত না তুই কুকুরের চেয়ে নিকৃষ্ট এখনকার যুবকরা ওটা প্রমাণ করছে যে আসলেই আল্লাহ যে বলেছেন আমরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট আসলে আমরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট কারণ শয়তানের টার্গেট ছিল চতুষ্পদ জন্তু পর্যন্ত মানুষ পর্যন্ত না আমরা মানুষরাও এখন কান ছেদ্র করা শুরু করলাম কেন আমরা যে জীব জন্তুর থেকেও আগে গেছি শয়তানের টার্গেটের চেয়েও আগে গেছি মোটা একটা চেন পড়া পড়া হন হন করে মক্কার অলিতে গলিতে ঘুরতো মাস্তা লেডি মাস্তা এটা এক ব্যাখ্যা আরেক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালা বলেন আবুল আবির বিবি যেই রসে দিয়া ওই লাকড়িগুলো বানত আল্লাহ বলেন ফি জি দিহা হাবলুমিন মাসাদ তোর নিজের অস্ত্র দিয়ে আমি তোকে জাহান নামে শাস্তি দিব ওই রসে দিয়াই তোকে বাইন্দা তোর জাহান নামের আগুনে জ্বালাবো এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে কেউ কেউ বলেন ওই গলার রশি প্যাঁচ খাইয়াই নাকি তার মৃত্যু হয়েছে তো তার নিজের অস্ত্র দিয়েই আল্লাহ তাকে শেষ করছেন দুনিয়াবাসীর জন্য মেসেজ যেই অস্ত্র তুমি দিনদারদের বিরুদ্ধে ব্যবহার করো যেই অস্ত্র তুমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে ব্যবহার করো যেই অস্ত্র তুমি মুসলমানদের বিরুদ্ধে আজকে ব্যবহার করছো একদিন এই অস্ত্র তোমার উপর তাক হবে ইনশা আল্লাহ আজকে আমেরিকা হারে হারে টের পাচ্ছে যে অস্ত্র নিয়ে আফগানিস্তান আসছিলেন এখন কোন রকমে ওই অস্ত্রগুলো রাইখা পালানোর রাস্তা খুঁজতেছে আমাদের কাছে সংবাদগুলো আসে না কারণ আমরা সিএনএন নির্ভর আমরা বিবিসি নির্ভর ওই সংবাদ আমাদের কাছে আসবে কোথেকে মারা যায় আমেরিকান সৈন্য আর রিপোর্ট আসে তালেবান মরছে এই কয়টা <laughs> পালানোর রাস্তাও এখন খুঁজে পায় না অস্ত্র যেগুলো ছিল এগুলো রাইখা দিলেও ভালো যে এগুলো আরো কিছু লাগলে দিয়া যায় তাও আমাদেরকে ছেড়ে দেয় মানিজ্য রক্ষা হোক এই আশায় আছে এখন আপোষ করার জন্য নানান ফন্দি আর কৌশল আসতেছে আল্লাহ দেখাইয়া দিচ্ছেন যেই অস্ত্র তুই আমার বান্ধবের বিরুদ্ধে ব্যবহার করেছিস আজকে ওই অস্ত্র দিয়ে এখন তোদেরকে নিপাত করা হচ্ছে এটা আল্লাহর সিদ্ধান্ত অবস্থ আপনার সম্পদ যদি আপনি দিনের বিরুদ্ধে কাজে লাগান খোদার কসম ওই সম্পদ আপনার গলায় ফাঁসের কারণ হবে একদিন আপনার সম্পদ নিজের জন্যই জমা করছস দিনের জন্য এটা ব্যবহার হয় নাই শরীয়তের জন্য ব্যবহার হয় নাই কাজী ফাজুকু মা তুম তাকসিবুন যা কামাইছো এখন এটা উপভোগ করো উপভোগ করো আজাব কি উপভোগের জিনিস এটা আল্লাহর পক্ষ থেকে উপহাস আমাদের ছোটবেলায় আমাদের মা বলতেন না আসেন আজকে আপনার কপালে সিন্নি আছে এই সিন্নি কি মিষ্টি সিন্নি এটা শাস্তির উপহাসমূলক একটা প্রকাশ আল্লাহ তালা ওইভাবে বলতেছেন আমি বলবো ফাজুকু মা কোন থাকছে যা কামাইছেন এগুলো এখন মজা করে খান আসছে বিভিন্ন জায়গায় হুমবে আজাবিন আলী তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন আরে শাস্তির আবার সুসংবাদ কেমনে হয় ওটা হলো সিন্নিমার কা সুসংবাদ খান সিন্নি মজা করে শাস্তিও দিবে আবার উপহাসও করবে আল্লাহ তালা এই যে সমস্ত গুণগুলো আবুল আহাবের বিবি যেই গুণগুলোর কারণে বা গুণ যেই দোষের কারণে তার এই শাস্তির কথা আল্লাহ তালা বললেন আল্লাহ তালা এইরকম দোষ থেকে অপরাধ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহর হাবিবকে সর্বোচ্চ মহাব্বতের জায়গায় রাখার আল্লাহকে সর্বোচ্চ মহাব্বতের জায়গায় রাখার দিন ও শরীয়তকে সর্বোচ্চ জায়গায় রাখার ওই ইমানই চেতনা প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে আল্লাহ তালা জাগায় দেন বসায় দেন আমিন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين